জাল এবং জয়ীফ হাদিস মাউজু এবং দুর্বল হাদিস থেকে আমাদেরকে কেন রক্ষা পেতে হবে সমাজকে কেন রক্ষা করতে হবে এবং এ বিষয়ে জানার প্রয়োজনীয়তা কেন রয়েছে এইটা এবার আমরা বুঝার চেষ্টা করি গত চোদ্দশো বছরে মুসলিম উম্মার মধ্যে যত ফেতনা যত ফাসাদ যত বাতিল ফেরকার উৎপত্তি শিয়া বলেন খারিজি বলেন মতাজেলা বলেন মুরজিয়া বলেন যত বাতিল ফেরকার উৎপত্তি হয়েছে যত বেদাতের উৎপত্তি হয়েছে যত শির্কের উৎপত্তি হয়েছে সকল বেদাত সকল শির্ক এবং সকল বাতিল ফেরকার একমাত্র ভিত্তি হচ্ছে জাল জয়ীফ হাদিস জাল এবং জয়ীফ হাদিসকে যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে উৎখাত না করা যাবে ততক্ষণ পর্যন্ত সমাজ থেকে বাতিল ফেরকা এবং বেদাতকে উৎখাত করা যাবে না যেমন একটা উদাহরণ দেখেন রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামের হাদিস যে তারপরে আর কোনো নবী আসবেন না কাদিয়ানিরা এই জায়গায় হাদিস তৈরি করে নিয়েছে লাস্টে একটা অংশ যোগ করে দিয়েছে ইল্লা আইয়া আল্লাহ তবে যদি আল্লাহ চান তাহলে তারপরে নবী আসতে পারে তবে যদি আল্লাহ চান এ অংশটা কাদিয়ানিরা তৈরি করেছে এবং তারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী সাব্যস্ত করার চেষ্টা করেছে ঠিক এইরকম যত বাতিল ফেরকা আছে সকল বাতিল ফেরকার ভিত্তি হচ্ছে সকল বেদাতের ভিত্তি হচ্ছে যারা বলে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম নূরের তৈরি তাদেরও ভিত্তি একটা জাল হাদিস সর্বপ্রথম মোহাম্মদ সাল্লাহ আলহি তার নূর থেকে সৃষ্টি করেছেন কাশফুল খাফা গ্রন্থের মধ্যে ইমাম আজলুনি এই হাদিসকে জাল বলেছেন এইভাবে যত ভ্রান্ত আকিদা যত ভ্রান্ত বিশ্বাস যত বাতিল ফেরকা যত বেদাত এবং যত শির্ক রয়েছে সকল কিছুর ভিত্তি হচ্ছে জাল এবং জয়ীফ হাদিস শুধু তাই নয় ফিকহি ইখতলাফ যে আমাদের মধ্যে আছে হানাফি বলেন শাফি বলেন হাম্বলি বলেন যে ফিকহি ইখতলাফ আছে এই ফিকহি ইখতলাফের মধ্যেও জয়ীফ এবং জাল হাদিসের বিরাট প্রভাব রয়েছে আব্দুল হাই লখনৌবী রহিমাহুল্লাহ তার গ্রন্থ আন্নাফিউল কবির শারফুল জামি সগীর এই গ্রন্থের মধ্যে বলছেন ওয়াকাম মিন কিতাবিন মুতামাদিন ইতামাদা আলাইহি আজিল্লাতুল ফুকাহা মামলুউম বিল আহাদিস দাঈফা কত এমন বই রয়েছে যেই বইগুলোকে ফকিহরা ব্যাপকভাবে গ্রহণ করেছে ভিত্তি হিসেবে গ্রহণ করেছে অথচ ওই ফিকহি বইগুলো জয়ীফ এবং জাল হাদিস দিয়ে পরিপূর্ণ কে বলছে আব্দুল হাই লখনৌবি বলতেছেন লখনৌবি হচ্ছে লখনৌ ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনৌ সেই লখনৌর মানুষ আব্দুল হাই লখনৌবি একজন বড় হানাফি পণ্ডিত তিনি তার গ্রন্থ আন্নাফেউল কবি যেটা ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে আল জামের সাগিরের এখানে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি অনেক ছাত্র ভাই থাকতে পারে যাদের বুঝতে ভুল হতে পারে আল জামিউর সাগির নামে দুইটা গ্রন্থ রয়েছে একটা আল জাম সাগির হাদিসের গ্রন্থ যেটা ইমাম সৈয়তির লেখা তিনি তিনটা গ্রন্থ লিখেছেন আল জামিউল কবির আল জামিউল সাগির আল জামিউল সাগির ও জিয়াদাতুহু তন্মধ্যে জামে সাগির ও জিয়াদাতুহু আর জামে সাগিরের তাহকিক করেছে আলমানি রাহেমাহুল্লাহ আর এই গ্রন্থগুলোকে ফিকহি অধ্যায় আকারে সাজিয়েছে কানজুল উম্মাল নামে একটা গ্রন্থ এটা গেল হাদিসে আর আব্দুল হাই লখনবী যে জামে সাজিরের ব্যাখ্যা লিখেছেন এটা আবু হানিফা রাহেমাহুল্লার সাগরেদ মোহাম্মদ ইবনুল হাসান আর সাইবানির লেখা ফিকি গ্রন্থ সেই গ্রন্থের ব্যাখ্যায় আব্দুল হাই লখনবী বলতেছে যে কত এমন ফিকি বই রয়েছে যেই বইগুলো জাল এবং জৈফ হাদিস দিয়ে পরিপূর্ণ সুতরাং তার এই কথা থেকে স্পষ্টভাবে প্রমাণিত যে ফিকহি ইখতলাফের মধ্যেও জাল এবং জয়ীফ হাদিসের প্রভাব রয়েছে অতএব জাল এবং জয়ীফ হাদিসের ভয়াবহতা সমাজকে আমাকে এবং আপনাকে বুঝাতে হবেই হবে সম্মানিত উপস্থিতি জাল এবং জয়ীফ হাদিসের ভয়াবহতা বুঝাতে গিয়ে প্রথমে একটি হাদিস বলি সহি বুখারির তিন হাজার চারশো একষট্টি নম্বর হাদিস আন আবদুল্লাহ ইবিন আমরিন রাজি আল্লাহ আন আবদুল্লাহ বিন আমর রাজি আল্লাহ আন থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলহি বলেছেন আয়া তোমরা আমার নিকট থেকে পৌঁছিয়ে দাও যদিও একটি আয়াত হয় এবং তোমরা বানি ইসরায়েলের কেসা বর্ণনা করতে পারো লা হারাজ কোনো সমস্যা নাই অমান কাদাবা আলাইয়া মতো আমেদান ফালে তাবা কাদাহ মিনান নার আর যে ব্যক্তি আমার নামে মিথ্যা হাদিস বর্ণনা করলো তার থাকার জায়গা জাহান নাম যে ব্যক্তি আমার নামে মিথ্যা হাদিস বর্ণনা করলো তার থাকার জায়গা জাহান নাম যে ব্যক্তি আমার নামে মিথ্যা হাদিস বর্ণনা করলো তার থাকার জায়গা জাহান নাম সহি বুখারির হাদিস এই হাদিসকে সত্তরেরও অধিক সাহাবি বর্ণনা করেছে এই হাদিস সত্তরেরও অধিক সাহাবি বর্ণনা করেছে এই জন্য হাদিসকে বলা হয় মোতাওয়াতের পর্যায়ের হাদিস নিঃসন্দেহে সহি হাদিস এই হাদিস রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন বাল্যেগো আন্নি আমার নিকট থেকে পৌঁছাও তাবলিগ করো কিন্তু তাবলিগের শর্ত হচ্ছে আন্নি আমার পক্ষ থেকে হতে হবে তোমাদের নিজের পক্ষ থেকে নয় আননি আমার পক্ষ থেকে পৌঁছিয়ে দাও তাবলিগ করো সমস্যা নাই কিন্তু তাবলিগ আমার পক্ষ থেকে হতে হবে আমার কথা দিয়ে হতে হবে তোমাদের নিজেদের বানানো সুন্নাত বানানো কথা এবং কর্ম দিয়ে তাবলিগ চলবে না দ্বিতীয় কথা হচ্ছে যারা আমার নামে মিথ্যা হাদিস বানায় তাদের থাকার জায়গা জাহান্নাম বহু মহাদ্দিস এমন আছে আবু মোহাম্মদ আল জুয়াইনি যিনি ফতোয়া দিয়েছেন কেউ যদি রাসুলের নামে মিথ্যা হাদিস বানায় তাহলে সে কাফের যদিও জমহুর মুহাদ্দিসের মতে কেউ যদি হালাল না মনে করে হারাম মনে করে যে রাসুলের নামে হাদিস বানানো হারাম এটা মনে করার পর মিথ্যা হাদিস বানায় তাহলে সে কাফের হবে না কিন্তু কেউ যদি হালাল মনে করে হাদিস বানায় রাসুলের নামে তাহলে সে কাফের হবে এতে জমহুর মহাদ্দিসের গ্রামের ইত্তিফাক রয়েছে এবং একদল মানুষ রাসুলের নামে মিথ্যা হাদিস বানানোকে হালাল মনে করে তারা মনে করে যে আমি তো সৎ আমলের জন্য হাদিস বানাচ্ছি আমি তো নামাজের জন্য হাদিস বানাচ্ছি আমি তো কোরআন পড়ানোর জন্য হাদিস বানাচ্ছি নু ইবনু আবি মারিয়াম নামে একজন ব্যক্তি ছিল যে কোরআনের ফজিলতে হাদিস মিথ্যা তৈরি করত। ওই হাদিসের খোঁজে যখন মহাদিস বের হলেন যে হাদিস কে তোমাকে বর্ণনা করেছে তৌমুক তাকে গিয়ে বললেন তোমাকে কে বর্ণনা করেছে অমুক তোমাকে কে বর্ণনা করেছে অমুক এইভাবে পৌঁছতে পৌঁছতে নোহিগুন আবি মারিয়ামের নিকটে পৌঁছলেন হাদিস বললেন তুমি এই হাদিস কোথায় শুনেছ সে বলছে আমি নিজেই বানিয়েছি কেন তুমি নিজেই বানিয়েছ বলছে মানুষজন আর কোরআন তেলাওয়াত করে না যেন মানুষজন কোরআন তেলাওয়াত করে তাই কোরআনের ফজিলতে হাদিস বানিয়েছি এই সুরা পড়লে এত নাকি এই সুরা পড়লে এত নাকি এই সুরা পড়লে এত নাকি ব্যর্থহীন স্বীকৃতি যে হাদিস সে স্বেচ্ছায় বানিয়েছে হালাল মনে করে বানিয়েছে তো মহাদ্দিসগণ বলছেন কেউ যদি হালাল মনে করে হাদিস বানায় তাহলে সে কাফের হবে এতে কোনো সন্দেহ নাই আজ কেউ বাংলাদেশের যুগে এমনও বক্তা রয়েছে আশি থেকে নব্বই পার্সেন্ট বক্তা স্টেজে বসে হাদিস হাদিস তৈরি করে বানায় আমি নাম নিতে চাই না আগে থেকে তো বানানো থাকি স্টেজে বসেও হাদিস উপস্থিত তৈরি করে বানিয়ে মানুষকে হাসাই মানুষকে কাদাই কিয়ামতের মাঠে তাদের কি হবে আল্লাহ সুবহানাহু ভালো জানে আন আন থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু বলেছেন মান যে ব্যক্তি আমার নিকট থেকে কোনো হাদিস বর্ণনা করে এবং তার অন্তরে সন্দেহ আছে হাদিস বর্ণনা করতেছে অন্তরে সন্দেহ আছে এ হাদিস সহিহ না জয়ীফ হাদিস বর্ণনা করতেছে অন্তরে সন্দেহ আছে এ হাদিস জয়ীফ না সহি হাদিস বর্ণনা করতেছে কিন্তু অন্তরে সন্দেহ আছে এ হাদিস সহি না জয়ীফ ফাহুয়া আহাদুল কাজিবিন আও আহাদুল কাজিবাইন তাহলে সে মিথ্যুকদের একজন মিথ্যুকদের একজন মিথ্যুক মধ্যের একজন সন্দেহ নিয়ে হাদিস বর্ণনা করা যাবে না নিশ্চিত হতে হবে বর্ণনা করার আগে যে হাদিস সহি তারপরে হাদিস বর্ণনা করতে হবে কেউ যদি সন্দেহ নিয়ে হাদিস বর্ণনা করে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলছেন সে মিথ্যুকদের একজন খুলে দেখুন ইমাম মুসলিমের মোকদ্দমা এই জাতীয় যত কথা আমাদের আলোচনায় আসবে তার অধিকাংশই ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ তার সহি মুসলিমের ভূমিকায় সানাদ সহ উল্লেখ করেছেন সম্মানিত উপস্থিতি আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا يحدث بكل ما سمع আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক ব্যক্তির মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট একজন মানুষের মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে প্রত্যেক যা কিছু শুনে তাই বর্ণনা করে যা কিছু শুনে তাই বর্ণনা করে যাচাই বাচাই ছাড়াই যাচাই বাচাই ছাড়াই যা শুনে তাই বর্ণনা করে এতটুকুই তার মৃত্যু খাওয়ার জন্য যথেষ্ট এ হাদিস যদি আমাদের যুগে আমরা বাস্তবে প্রয়োগ করতে চাই তাহলে বলতে হবে প্রত্যেক যে ব্যক্তি ফেসবুকে কোনো পোস্ট দেখার পর যাচাই বাচাই ছাড়াই শেয়ার করে তার এই শেয়ার করাটাই মৃত্যু খাওয়ার জন্য যথেষ্ট প্রত্যেক যে ব্যক্তি ফেসবুক হোয়াটসঅ্যাপে কোনো পোস্ট দেখার পর যাচাই বাছাই করা ছাড়াই কপি করে পোস্ট দেয় তার জন্য মিথ্যুক হওয়ার জন্য তার এই পোস্ট করাটাই যথেষ্ট ফেসবুকেও কিছু জাল হাদিস আছে অনলাইনেও কিছু জাল হাদিস আছে যেগুলোর হাদিসের গ্রন্থ তো কোনো অস্তিত্ব ছিল না আর আজ থেকে দশ বছর আগে ওই হাদিসগুলোর অস্তিত্ব ছিল না যেমন চাঁদ উঠেছে এই খবর যদি আপনি এতজনকে পৌঁছাতে পারেন সবার আগে তাহলে আপনার জন্য জান্নাত এটা ফেসবুকেও জাল হাদিস আপনি যদি একশো জনের নিকটে শেয়ার করেন তাহলে যা চাইবেন তাই পাইবেন রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছে নাউজুবিল্লা ফেসবুকীয় জাল হাদিস এরকম বহু জাল হাদিস আছে যা অনলাইনে ঘুরে বেড়ায় যার অস্তিত্ব দশ বছর আগেও কোনো দিন ছিল না এই যুগের মানুষ বানিয়েছে এই যুগের মানুষ তৈরি করেছে কিয়ামতের মাঠে তাদের কি হবে আল্লাহ সুফানা ভালো জানেন